দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়ালা আল ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম গত খুদ্বায় আমরা শুনেছিলাম জুলুম সম্পর্কে জুলুম সীমা ছেড়ে চলে গেছে জুলুম একটি ভয়াবহ পাপ যেই পাপ আল্লাহ রব্বুল আলমিন বান্দার উপরে হারাম করেছেন জুলুমকে আল্লাহ নিজের জন্য হারাম করেছেন আল্লাহ পাক বলেন হে আদম সন্তান আমি জুলুমকে নিজের উপরে হারাম করেছি নিজের জন্য হারাম ঘোষণা করেছি তোমাদের জন্য হারাম ঘোষণা করেছি পরস্পর জুলুম করো না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন উনসুর আখাকা জালিমান মাজলুমা তোমার ভাই যদি জালেম হয় তো সাহায্য করো মাজলুম যদি হয় তাও সাহায্য করো প্রশ্ন করা হল যে জালেমকে কিভাবে সাহায্য করা হবে উত্তর হলো যে জালেমের হাত চেপে ধরো যাতে জালেম এই জুলুম করা থেকে বিরত থাকে আর মাজলুম মায়ের খাওয়া থেকে বিরত হয় দুঃখজনক হল সত্য মানুষের মানবতাবোধ মনুষ্যত্ববোধ সব বিলুপ্ত হওয়ার পথে একজন মানুষকে অসহায় মানুষকে যখন নির্মমভাবে শাস্তি দেওয়া হয় দুলুম করা হয় তখন অপরাপর লোকজন সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করে যারা নীরব দর্শকের ভূমিকা পালন করবে জুলুমের প্রতিহত করবে না কমস কম মুখ দিয়ে বাধা দেওয়া হাত দিয়ে বাধা দেওয়া বা প্রতিকার করা কমস কম মনের ভিতরে তার যদি সেই জুলুমের প্রতি ঘৃণা যদি না জন্মে তাহলে ইমানের দপ্তর থেকে তার নাম থাকার কোনো সুযোগ নেই প্রসঙ্গক্রমে বাংলাদেশের পরায়ত প্রেসিডেন্ট জনাব হুসাইন মোহাম্মদ ইরশাদ আল্লাহ তার উপর রহম করুন তার জীবনের সকল গুণাখাতা ক্ষমা করুন তিনি যতটুকু দেশ ও জাতির খেদমত করেছেন আল্লাহ ততটুকু কবুল করে নিন তিনি এক সময় বলেছিলেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার পক্ষে সে সময় অনেক মানুষ তাকে ঠাট্টা বিদ্রুপ করেছিল মানুষ বাস্তবতাটা উপলব্ধি করতে পারেনি আজকে ইউনিভার্সিটির কলেজ ইউনিভার্সিটির মেধাবী ছাত্রদের মেধাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তিনটি মরণ সবল একটা হল রাজনীতি তথাকথিত বস্তা পচা রাজনীতি যেই রাজনীতি প্রতিহিংসার রাজনীতি মানুষ খুন করার রাজনীতি ক্ষমতা দখলের জন্য নেশায় ক্ষমতার নেশায় বুধ হয়ে মানুষ খুন করতে যে কোনো দুর্ঘটনা ঘটাতে দ্বিধাবোধ করে না এই রাজনীতি ছাত্রদের মধ্যে ঢুকার কারণে ছাত্রদের জীবন আজকে নাশের পথে আর একটা আসছে মাদক দ্রব্য মাদক দ্রব্য এমনভাবে ছড়িয়ে পড়েছে ভিআইপি সিটির নামি দামি স্কুল কলেজগুলির স্কুল কলেজ পড়ুয়া ধনির দুলালেরা ইংলিশ মিডিয়াম বলেন আর অন্য যাই কিছু বলেন যতই উন্নত মানের বলেন বাইরের খোলস যতই সুন্দর হোক না কেন চটকদার তাদের বিজ্ঞাপন থাকুক না কেন বাইরের অবস্থা যেমন কাজী নজরুল ইসলাম সাহেবের কথা মনে পড়ে বাইরের দিকে বাড়ি আসি যত ভিতরের ভিতরের দিকে বাইরের দিকে মরি মরিয়াছি যত ভিতরের দিকে তত গুমতিতে মরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো রবীন্দ্র কাজী নজরুল ইসলাম সাহেব বলেছেন আমি বলিনি কেউ হয়তো বলতে পারেন গরু ছাগল বানায় দিল মানুষকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা ভিতরের দিকে মরিয়াছি যত বাইরের দিকে মরিয়াছি যত ভিতরের দিকে তত গুমটিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি ফেকাও উসুল চষে হানাফি সাফে এই মালেকি বলি তখনও মেটেনি গোল এমন সময় আজরাইল এসে হাঁকিল তোল পিতল আজরাইল শব্দ সহিয়া দিছে নেই এমন সময় মালাকুল মৌত এসে হাঁকিল তোল পিতল বাহিরের দিকে মরিয়াছি যত ভিতরের দিকেও তত গুন্তিতে মরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো অধিকাংশ স্কুল কলেজ ইউনিভার্সিটি চটকদার সাইনবোর্ড যতই থাকুক না কেন অধিকাংশ এই সমস্ত প্রতিষ্ঠানের ছাত্ররা নেশায় গ্রস্ত নেশায় বুধ হয়ে গেছে নেশা আসে থেকে ঢোকে কোন পথ দিয়ে কে ঢুকায় সব কিছু তালাশ করলেই দেখা যায় জাতিকে ধ্বংস করবার জন্য চেষ্টা চলছে আর একটা চলছে হল নারী এবং পুরুষের অবাধ মেলামেশা সহশিক্ষা এই সহশিক্ষা জাতিকে ধ্বংস করে ছাড়ল পর্দাটা এমন একটা ফরজ ছিল যে ফরজ দিন রাত চব্বিশ ঘন্টার জন্য ফরজ পর্দা এমন একটি ফরজ ছিল যে ফরজটা পুরুষের জন্য ফরজ নারীর জন্য ফরজ পর্দা এমন একটা ফরজ শরীরের পর্দা আছে কথারও পর্দা আছে আল্লাহ রাব্বুল আলমিন বললেন কথারও পর্দা আছে أعوذ بالله من الشيطان الرجيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا চোদ্দশো বৎসর পূর্বে যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল উম্মহাতুল মোমেনিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ইয়া নিসা নবী হে নবী পত্নীগণ পৃথিবীর সাধারণ মহিলাদের মতো তোমরা নও তোমরা নবীর বাড়ির স্ত্রী এনে তাকায় তোমরা যদি তোমরা আল্লাহকে ভয় করো ফালা কল নরম কথা বলো না পর পুরুষের সাথে কথা বলবার সময় নরম কথা বলো না কমল ভাষায় কথা বলো রসালো কথা পরিহার করো রসালো জিনিস খুব ভয়ানক জিনিস কাঁচা বাঁশ দিয়ে বিদ্যুতের তারে মারবেন বিদ্যুতের তার আপনাকে ধরে ফেলবে আর শুকনা বাঁশ দিয়ে সারা দিন ধরে পিটাইলে বিদ্যুৎ আপনাকে ধরবে না আল্লাহ বলছেন নবীর স্ত্রীদেরকে তোমরা রসালো কথা পরিহার করো পর পুরুষের সাথে কথা বলো সব নিরস ভাষায় কথা বলো ফালা তাফজানা বিল কল ফয়াতমা আল্লাযী ফি যার অন্তরে বেধি আছে সে লোভে পড়ে যাবে তোমার কথা আকর্ষিত হয়ে যাবে চোদ্দশো বছর পূর্বে নবীর স্ত্রীদের কাছে যারা যাতায়াত করতেন তারা সাহাবি নবীর স্ত্রীদের বাড়িতে যারা যাতায়াত করতেন নবীর বাড়িতে যারা যাতায়াত করতেন তারা কি সাহাবি সেই সাহাবিগণ পর্দার আড়াল থেকে নবীর স্ত্রীদের সঙ্গে কথা বলতেন আর আল্লাহ বললেন হে নবী পত্নীগণ তোমরা পর্দার আড়াল থেকে কথা বলবে ঠিক আছে কিন্তু কথাটা যেন নিরস হয় রসালো কথা পরিহার করে তারপর আল্লাহ বললেন ফাইয়াত মাইল্লেজি ফি কালবিহি মারাত কারো অন্তরে যদি বেধি থাকে তাহলে সে মোহগ্রস্ত হয়ে পড়বে তোমার কথায় রাসুল্লাহ সাল্লামের জামানায় যদি জেনা ব্যবিচার ঘটে থাকে রসুল্লাহ সাল্লামের সাহাবি যদি জেনা ব্যবিচার করে থাকেন মহিলা সাহাবি জেনা করেছেন জেনা ঘটে গেছে তার দ্বারাই পুরুষ সাহাবি জেনা করেছেন জেনা ঘটে গেছে তার দ্বারা এক এক সাহাবি ঘটনা বুখারিতে আসছে আশ্চর্য মহিলা সাহাবি পেটে বাচ্চা নিয়ে এসে বললেন ইনি জানাই তুই আর রাসুল আল্লাহ সাল্লাম আমি জেনা করে ফেলেছি আমাকে পবিত্র করুন রাসুল্লাহ সাল্লাম বললেন তোমার পেটের মধ্যে বাচ্চা আছে বাচ্চা তো নিষ্পাপ যাও বাচ্চা ভূমিষ্ঠ করার পরে আস ছয় মাস নয় মাস নয় মাস দশ মাস অপেক্ষা করার পরে বাচ্চা ভূমিষ্ঠ হল বাচ্চা নিয়ে আসলেন এসে বললেন আমাকে পবিত্র করুন সাহাবি জানেন যে আমাকে পাথর মেরে শেষ করে দেওয়া হবে তারপরে তিনি মৃত্যুকে আলিঙ্গন করার জন্য রসুল সালামের কাছে বারবার আসতেছে রসুল্লাহ সাল্লাম বললেন চলে যাও তুমি তোমার বাচ্চার দুই বছরের খোরাক তোমার শরীরে আছে দুই বছর তুমি তাকে দুধ পান করাবা তারপরে দেখা যাবে সেই মহিলা দুই বছর বাচ্চাকে দুধ পান করিয়ে রসুল্লাহ সাল্লামের দরবারে হাজির হচ্ছেন রুটি হাতে করে বাচ্চাকে দিয়ে অথবা খেজুর কোন বর্ণনায় রুটি কোন বর্ণনায় খেজুর হাদিস এই ঘটনা আপনার বহুবার শুনেছেন ঘটনা বলে সময় ক্ষেপণ করবার জন্য নয় এখানে শিক্ষণীয় বিষয় হল যে রসুল্লাহ সাল্লামের সাহাবি মহিলা সাহাবি তার দ্বারা দুর্ঘটনা ঘটার পরে তিনি বাচ্চা পেটে নিয়ে একবার আসলেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আবার আসলেন বাচ্চাকে দুধ দুই বছর পান করাবার পরে তারপর আবার আসলেন রসুল্লাহ সাল্লাম বাচ্চাটা নিয়ে কাউকে দায়িত্ব দিয়ে দিলেন তুমি নিয়ে যাও একে লালন পালন করো আর সাহাবিদেরকে বললেন এই মহিলাটাকে মাঠে নিয়ে যাও ঈদগার মাঠে নিয়ে যাও সেখানে গিয়ে তাকে মাটিতে পুঁতে দিয়ে উপরে পাথর ছুঁড়ে মেরে শেষ করে দাও এটাই ছিল জেনা বিচারের শাস্তি যেই শাস্তির বিধান স্বয়ং নবী সাল্লাম প্রয়োগ করলেন সাহাবিগণ কার্যকর করলেন তাও আর এক মহিলা সাহাবির উপর ওলামা একেরঙ্গন বলছেন মানুষ যখন এই অপকর্মে লিপ্ত হয় তখন তার পুরো শরীর পুলকিত হয় ব্লাড সার্কুলেশন যে বাড়ে সেক্সুয়াল কর্মসূচি যখন মানুষ বাস্তবায়ন করতে যায় তখন ব্লাড সার্কুলেশন বেড়ে যায় পুরো শরীর চোখ মুখ নাক কান হাত সব একসাথে অ্যাক্টিভ হয় এবং মানুষের ব্রেনটা সারাদিন ভরে কাজ করে মোটামুটি চার ভাগের এক ভাগ কাজ করে আর বাকি তিন ভাগ অফ থাকে যখন মানুষ এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিস শুরু করে তখন তার ব্রেনের অধিকাংশ অংশ কার্যকারী হয়ে যায় আল্লাহ পাথর ছুঁড়ে মারলে যে ভাবে মৃত্যু দিলে পুরা শরীরে সেই কষ্টটা অনুভব হয় না পাথর ছুঁড়ে মারলে পুরা শরীর হারে হারে ধীরে ধীরে সেই কষ্টটা অনুভব করে যেমন সুখ অনুভব করেছিল অবৈধ সুখ তেমন অবৈধ সুখের শাস্তিটাও পুরার শরীর যাতে একসাথে অনুভব করে বিরাট লম্বা ঘটনা আপনারা জানেন খালেদ ইবনুল আলিদ রাজিয়াল্লাহ আল্লাহ তালন গায়ে সেই মহিলার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে সে ছুটে গায়ে পড়ল তিনি ভৎসনা করলেন রসুল্লাহ বলেন খালেদ এই মহিলা যে তওবা করেছে গোটা মদিনার বাসিন্দাদের মধ্যে এই তবাকে বন্টন করে দিলে সবার জন্য যথেষ্ট এত বড় তবা করার পরে এত বড় মর্যাদাবান হওয়ার পরে তিন তিনবার এসে মৃত্যুর জন্য আলিঙ্গন করবার জন্য আসলেন যিনি তিনি এত পরহেজগার যা আল্লাহর ভয়ে মুহ্যমান হয়ে বার বার চলে আসতেছেন মৃত্যু আলিঙ্গন করবার জন্য কিন্তু যখন এই কাজটা ঘটেছিল তখন তার এই ইমান তার এই জাজবা কোথায় ছিল এটা একটা প্রশ্ন তার উত্তর রসলেন জেনাকার যখন জেনা করে তখন সেই ইমান তার থাকে না ইমান চলে যায় চোর যখন চুরি করে ইমান চলে যায় ডাকাত যখন ডাকাতি করে ইমাম চলে যায় ইমাম চলে যায় ইমান আবার ফিরে আসে যখন এই কাজ ছেড়ে দেয় তখন আবার ইমান ফিরে আসে সেই প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ পাক নবী পত্নীগণকে বললেন ইয়া নিসা নিসা إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى নিরস ভাষায় কথা বলো কর্কশ ভাষায় নয় নিরস ভাষায় আবার কেউ তর্জমা করতে যায় বোঝে না উল্টা তর্জমা কঠোর ভাষায় কথা বল কর্কশ ভাষায় যেটা কর্কশ ভাষা বলবেন নিরস ভাষায় ফালা তাহদানা বিল কল ফয়তমাল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মারুফা এক বাংলাদেশি ভাই তার বাড়িতে রিয়াদ শহরে তার বাসা তার বাড়িতে আরেকজন বাংলাদেশি ভাই আসা যাওয়া করে এমনি যায় নাস্তা পানি খায় যখন ওই লোক অফিসে থাকে তখনও মাঝে মধ্যে আসে এটা যখন ডাইরেক্টর সাহেবের কানে গেল তাকে ডেকে জিজ্ঞেস করলে যে তুমি যখন অফিসে থাকো তোমার বাড়িতে বেগানা পুরুষ কেন ঢোকে সেখানে কি তোমার সাথে কথা বলবে অফিসে দেখা করবে ওখানে কি বলে না ছেলেটা খুব ভালো একে আমরা বিশ্বাস করি খুব ভদ্র ছেলে খুব ভালো পরেজগার তখন ডাইরেক্টর সাহেব এই আয়াত পড়লেন চোদ্দশো বছর আগে নবী পত্নীদেরকে আল্লাহ পাক সতর্ক করছেন আর বলছেন যে তোমরা যদি রসালো ভাষায় কথা বলো কারো অন্তরে যদি বেধি থাকে সে মোহগ্রস্ত হয়ে পড়বে চোদ্দশো বছর পূর্বে নবীর সাহাবিদের মধ্যে যদি এ দুর্ঘটনা ঘটতে পারে তুমি চোদ্দশো বছর পরে কত বড় পরেজগার তোমার এই পরেজগারি কে শিখাইছে কে তোমাকে বলছে যে পরেজগার হলে সে আসবে বলে দিলাম আমি পরিষ্কার ভাষায় ওই বাংলাদেশে ওই ভাইকে বলে দিও ও যদি তুমি অফিসে থাকাকালীন সময়ে তোমার বাসার কেনার দিয়ে যদি হেঁটে যায় তাহলে টেংরি ছুটায় দেওয়ার জন্য আমি পুলিশ পাঠাবো ভালো করে সতর্ক দিয়ে দিই আল্লাহ আকবর আজকে সে পর্দা নাই পর্দাটা উঠিয়ে দেওয়া হয়েছে সহশিক্ষায় যুবকদের মেরুদণ্ড ভেঙে শেষ করে দিয়েছে তারপরে এটা হল রাজনীতি এটা হল মাদক আর একটা নারীর মোহ সহশিক্ষা মা ছেলেকে পাঠিয়েছেন বাবা ছেলেকে পাঠিয়েছেন বুক ভরা আশা নিয়ে দেশ ও জাতি ধ্বংস প্রাপ্ত হচ্ছে কোনটা বলি আর কোনটা সারি একটা শেষ না হতেই এক ঘা শুকাবার আগেই আর এক ঘা এসে হাজির হয়ে যায় রবিউল আওয়াল মাস চলছে এতক্ষণ বললাম গত জুমার পরিশিষ্ট আলোচনা আজকে নতুন আলোচনা হল রবিউল আওয়াল মাস রবিউল আওয়াল এলে তোমারই গুণ গাই রবিউল আওয়াল গেলে তোমায় ভুলে যাই তোমার নামে জালসা আইয়াম তোমার নামে সেম্পুজিয়াম গদির লোভে তোমার ইনাম ভেঙে চুরে খাই রবিউল আউ্বাল গেলেই তোমায় ভুলে যাই রবিউল আউ্বাল মাস আসার আগেই আষাঢ় মাসের কুলা ব্যাং যেমন নতুন পানি পেলে মেকর মেকর ডাকা শুরু করার আগে থেকেই রবিউল আউ্বাল মাস আসলেই এক শ্রেণীর গরম সুন্নি আছে যাদের মাথা গরম হয়ে যায় গোড়ার রবিউল আউ্বাল মাস আসার আগেই জালসা জুলুস সেম্পোজিয়াম অনুষ্ঠান আদি আলোচনা সভা সেম্পোজিয়াম তোমার নামে জালসা ইয়াম নবী দিবস বদর দিবস দিবস পালন তোমার নামে জালসা ইয়াম তোমার নামে সিম্পোজিয়াম গদির লোভে তোমারই নাম ভেঙে চুরে খায় ক্ষমতা দখলের জন্য নবীর নাম বেছে খেতেও দ্বিধাবোধ করি না পাঁচ টাকার মিলাদ পড়াতেও নবীকে অপমান করতে ছাড়ি না আল্লাহ পাক যেই নবী সাল্লা সাল্লামকে পাঠালেন এই পৃথিবীর বুকে তার জন্য আমাদের করণীয়টা কি কুলনালিল্লাহি ওয়ালে রসুলহি বলে আইম্মাতিল মুসলিমিনা ও আম্মাতিহিম দারি রাজি আল্লাহ হাদিস যেখানে বলা দিন ওয়ান নাসিহা কুলনাল ইমান ওয়াল আলিল্লাহি ওয়ালে রাসুলিহি ওয়ালে আইম্মাতিল মুসলিমিনা ও আম্মাতিহিম কল্যাণ কামনা আল্লাহ কল্যাণ কামনা রসুলের আর কল্যাণ কামনা মুসলিম নেতৃবৃন্দের আর কল্যাণ কামনা সাধারণ মুসলিম জনতার সাধারণ জনতার কল্যাণ কামনা মনুষ্য জাতি কল্যাণ কামনা সৃষ্টি কুলের লিকুল্লি কালবিন রাতবিন লানা আজর প্রত্যেক অন্তর যেই তাজা প্রাণ প্রত্যেক তাজা প্রাণের মধ্যে আজর রয়েছে একটা গাছ সেটা তাজা গাছ মরে যাচ্ছে একটু পানি দিলেন গাছটা তাজা হয়ে গেল সেই গাছও তাজা হলো আর আপনিও তাজা হলেন আপনার ইমানটাও তাজা হলো গাছ তাজা হলে দুনিয়া তাজা হয় আখেরাত তাজা হয় গাছ তাজা থাকলে কার্বন ডাই অক্সাইড সে খেয়ে ফেলে আর অক্সিজেন ছেড়ে দেয় বাংলাদেশের রাস্তাঘাটে করছে তারা তুতের চাষ যেমনভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ শোনেন মমিনগণ এনজিওদের হইল আগমন বাংলাদেশের রাস্তাঘাটে করছে তারা তুতের চাষ যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ ইস্ট ইন্ডিয়া নীলের চাষ শিখাইছিলাম মানে নীল খায় বাঁশ বাংলা বাঙালিরা আরে নীল খায় বাঁশ তোরা তুতের চাষ হচ্ছে রাস্তাঘাটে ব্যারাক কেয়ার প্রশিকা আশা যত রকমের এনজি আছে অধিকাংশ তুত গাছের চাষ করে আর একটা গাছ আছে যেই গাছের নাম হলো ইউকিলিপটাস লম্বা গাছ সাদা সাদা চুনের মতো হয় গায়ের রং পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন যে এই গাছের বৈশিষ্ট্য অন্য গাছের চেয়ে উল্টা এই গাছের বৈশিষ্ট্য অন্য গাছের চেয়ে উল্টা এই গাছে কি হয় বলে এই গাছ অক্সিজেন খেয়ে ফেলে আর কার্বন ডাই নিষ্কাশন করে সুবান গোটা জাতির পরিবেশকে নষ্ট করবার জন্য ইউকিলিপটাস গাছ লাগানো শেখানো হয়েছে অথচ আমাদের দেশীয় ফলের যে গাছ এটা কাঠের গাছ আপনি লাগাবেন বিশ পঞ্চাশ বছর পরে কত টাকার মালিক হবেন একটা কাঠের গাছ বিশ পঞ্চাশ বছর পরে কত টাকার মালিক হবেন আর একটা কাঁঠালের গাছ যদি লাগান তাহলে বিশ পঞ্চাশ বছরে যে কাঁঠাল খাবেন আপনি এরকম দশ গাছের সমান শুধু কাঁঠালের দামই উঠবে আর শেষে এই কাঁঠালের কাঠটাও ওই সমস্ত কাঠের গাছের কাঠ চেয়ে কোনো অংশে কম নয় তাহলে দেশীয় ফল দেশীয় খাবার দেশীয় পোশাক আল্লাহ আকবর আমরা বুঝি না অনেক জিনিস যা মনে ধরে তাই করে যাচ্ছে বলছিলাম যে ইসলাম আমাদেরকে শিখিয়ে দিল সবকিছু ইসলাম মানবতাবোধ শিখিয়ে দিল ইসলামের হক শিখিয়ে দিল রসুলের হক প্রাণীর হক অমুসলিমের হক পশু পাখির হক গাছপালার হক পর্যন্ত রাস্তার হক বাজারের হক সব হক ইসলাম শিখিয়ে তাহলে রসুল্লাহ সাল্লামের হক কি রসুল্লাহ সাল্লাম যা এনেছেন তা মেনে নেওয়া ইজ তিনাবু হি ইমতিসালু হি সরি আল্লাহ নবীর হুকুমগুলি আনিত হুকুমগুলি অক্ষরে অক্ষরে পালন করা ওয়াজতিনাবু নওয়াহি আর নবী সাল্লামের নিষিদ্ধকৃত বস্তু থেকে বিরত থাকা আর তিন নাম্বার হল নবী সাল্লাহ সাল্লাম যে সমস্ত গায়েবি বিষয়ে খবর দিয়েছেন সেই গায়েবি বিষয়ের খবরগুলি মনে প্রাণে বিশ্বাস করা রসুলের আনিত হুকুমকে পালন করা রসুল সাল্লাহ সাল্লামের দেওয়া নিষিদ্ধগুলি বর্জন করা আর রসুল্লাহ সাল্লামের আনিত অহির বিধান গায়েবী খবর এগুলি মনে প্রাণে বিশ্বাস করা এখন বিশ্বাসের দিন চলে গেছে রসুল্লাহ সাল্লামের আনিত হুকুম পালনের দিন চলে গেছে নিষিদ্ধ বিষয়গুলি বর্জন করার দিন চলে গেছে কি আসছে আসাদু আল্লাহ ইহিল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ইমাম সাহেব মোয়াজ্জিন সাহেব আদান দিচ্ছে আর মুসল্লি এক শ্রেণীর চোখের মধ্যে আঙ্গুল লাগে চোখে আঙ্গুল লাগে সুমুখ হওয়ার দিন মিষ্টি খেয়ে সুন্নত পালন করবার দিন মিষ্টি খেয়ে সুন্নত পালন করবার দিন চোখে আঙ্গুল লাগিয়ে চুমু খাওয়ার দিন নবীর প্রেমে গদগদ হয়ে প্রেম লীলা বর্ণনা করা আর কাওয়ালি এবং নাতে রসুলের নাম দিয়ে সেরেকি বেদাতি এবং কুফুরি আকিদাপূর্ণ এই সমস্ত বিষয় নিয়ে সময় কাটিয়ে দেওয়া নবী সাল্লা সাল্লামের জন্মদিন পালন করা নবী সাল্লা সাল্লামের জন্মদিনকে উৎসব বানানো ছয়শ ছাপ্পান্ন হিজড়িতে ইরাক থেকে সর্বপ্রথম এই বেদাত চালু হল ছয়শ ছাপ্পান্ন হিজড়ি আল্লাহ পাক বললেন أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله وملائكته يصلون على النبي নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেস্তা নবী সাল্লা সাল্লামের উপরে সলাপ প্রেরণ করেন ইউসাল্লুনা আলান নবী শাইখুল ইসলাম ইমাম এবনু তাই মিয়া রহমুল্লাহ বলছেন দুনিয়াতে যত বেদাত ঢুকেছে তার অধিকাংশ বেদাত কোরআন হাদিস না বুঝার কারণে যে কোরআন হাদিস বোঝে না সেও এখন কি হয়ে গেছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসেরে কোরআন আর এই ফেসবুক আসার পরে কে যে শায়েক আর কে যে ছাত্র লালুও শায়েক হয়ে গেছে ভুলুও শায়েক হয়ে গেছে শায়েক শব্দটা এতই অপব্যবহার চলছে যে শায়েক শব্দটা যার ইচ্ছা তারই নামের সাথে লাগানো হচ্ছে ওই জন্য আমার নামে যখন শায়েক বলে তখন আমার নিজের কাছে লজ্জা লাগে কেন মদিনা ইউনিভার্সিটির professor doctor Abdur Razzaq al Abbad Saudi radio টেলিভিশনে যিনি প্রোগ্রাম করেন মসজিদে জামিয়া মদিনার ইউনিভার্সিটির মসজিদে যিনি খতিব আমাদের সুযোগ্য উস্তাদ doctor Abdur Razzaq al Abbad মিনার মসজিদে কোন এক হজ সফরে অবস্থান করছিলাম মিনার মসজিদে খায়েফে তো মাইক দিয়ে ঘোষণা দিল আল্লাহ নিউল কিলানা বাদাল কালিমেত আহাদু তালাবাতিল এলেম একজন তালেব এলেম এখন কিছু বক্তব্য দিল তালেব এলেমের বক্তৃতা হবে এটা ঘোষণা দেওয়ার পরে এখন ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদের কণ্ঠস্বর আমি শুনতে পেলাম দ্রুত এগিয়ে গেলাম সামনের দিকে সামনের দিকে গিয়ে দেখলাম যে হ্যাঁ ডক্টর আব্দুল আজাকাল আল আব্বাদ হাফিজাউল্লাহ তিনি বক্তব্য দিচ্ছেন তা আমি সামনে গিয়ে বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পরে বক্তব্য শেষ সালাম দিয়ে শায়েখ আপনি তালে পেলেন বলে হ্যাঁ আমি তালে পেলাম তা আপনি শায়েখ না বলে না আমি শায়েখ হব কেন তো শায়েখকে বলে শায়েখ আমার আব্বা আমার আব্বা শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ উনি শেখ শায়েখ হলেন বিন বাজ রাহেমাউল্লাহ শায়েখ হলেন মোহাম্মদ বিন সালি আল উসাইমিন রাহেমাউল্লাহ শায়েখ হলেন নাসির উদ্দিন আলবানি রাহেমাউল্লাহ নাসির উদ্দিন আলবানি শায়েখ শায়েখ হলেন বিন বাজ শায়েখ হলেন মোহাম্মদ বিন সালে উসাইমিন আমার বাবা শায়েখ আমি শায়েখ নামি তালেবেলে doctor Abdur Razzaq al Abbad হলেন তালেব এলেন আর আমাদের দেশে তালেব এলেন নাই সব সাহেব পেটের উপর বোম মানলে একটা অক্ষর বের হবে না সাহেক শব্দের অর্থ বলতে পারবে না সেও ফেসবুকে সাহেক সুবাহ আল্লাহ কঠিন পরিস্থিতি রসুল্লাহ সাল্লাম বলিল্লাহ তুতরুনি কামা আতরাতি নাসার ইসাব না মারিয়াম খবরদার আমাকে অতিরঞ্জিত করো না যেমন মরিয়ম তনয় ঈশাকে ইহুদিরা খ্রিস্টানেরা আল্লাহর বেটা বানিয়েছে আর ইহুদিরা ইহুদিরা ঈসা আলাহ সাল্লামকে বলতো জারদ সন্তান নজুবিল্লাম ইহুদিরা ঈসা আলাহ সাল্লামকে জারদ সন্তান বলতো কেন বিনা পিতায় জন্মগ্রহণ করেছেন তিনি এই জন্য ইহুদিরা তাকে এই অপবাদ দিত ইহুদিরা এত বড় জলিল উল কাদার নবীকে অপমান করতে করতে এত দূরে নামায় ফেলল আর নাসারাগণ তাকে উপরে চড়াতে চড়াতে আল্লাহর বেটা বানায় ফেলল গান গজল গাইতো বায়তুল মুকারমের সামনে আমরা যখন ছাত্র তখন দেখতাম যে গান গজল গাইত তিনি এখন হয়ে গেছেন আল্লামা মুফাসের কোরআন দলকানারা এগুলি পারে লেখাপড়া জানে না বিদ্যা বুদ্ধি নাই সেই লোক দলকানাদের কাছে আল্লামা আল্লাহর কসম আল্লামার শব্দ যদি সে জানতো ঘুণাক্ষরেও আল্লামা শব্দ ব্যবহার করত না দুনিয়ার কোন মানুষ আল্লামা হতে পারে না আল্লামা মানে হল মহাজ্ঞানী মহাজ্ঞানের আধার একমাত্র আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমী সারা আল্লামা কেউ নেই তারপরেও আল্লামা শব্দ ব্যবহার হচ্ছে গান গজল গায় বক্তৃতা করে গান গজল গায় আমাদের চোখের সামনেই গান গজল গাইলো অল্প কিছু লেখাপড়া আছে এটা কোনো মানুষকে খাটো করবার জন্য বলিনি কিন্তু আল্লামার শব্দটা কোথায় প্রয়োগ হবে সেই শব্দটাও জানে না তা সাহেব আল্লামা এইসব শব্দ যেখানে মূল্যায় সেখানে চলে যাচ্ছে নাচানাচি করতেছে নর্তন কুর্দন করতেছে বিনোদনের শেষ নাই তারাও আল্লামা আল্লামা দুনিয়াতে এখন আল্লামা দিয়ে ঘর ছাওয়া যায় যার নামের সাথে আল্লামা দিলেই হয়ে গেল বন্ধুগণ রসুল্লাহ সাল্লাম বললেন ইন্নামান আবদুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা ফাকুল আবদাল্লাহে ও রাসুল্লাহ তোমরা বলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম বলছিলাম যে সালাদ শব্দের অর্থ ওলামায় কেনামগণ তিনটি করেছে সালাদ শব্দের অর্থ জানে না যার ফলে বহু ধরনের উল্টাপাল্টা কথা সমাজে চালু আছে ইন্নাল্লাহ মালায় ইউসাল্লুন ইউসাল্লু নবী আল্লাহ রব্বুল আলমিন তার বান্দা নবীর উপরে সালাত প্রেরণ করেন সালাত শব্দটা যখন নবীর সাথে সম্পৃক্ত হয় তখন সেই সালাতের মানে হয় রহমত আল্লাহ পাক তার নবীর উপরে রহমত বর্ষণ করেন ফেরেস্তারা নবীর জন্য সালাত প্রেরণ করেন ফেরেস্তারা নবীর জন্য সালাত প্রেরণ করেন ফেরেস্তাদের সাথে যখন সম্পৃক্ত হয় তখন ফেরেস্তারা নবীর উপরে ইস্তেকফার করে নবীর জন্য ইস্তেকফার করে নবীর জন্য ক্ষমা প্রার্থনা করেন ফেরেস্তারা নবীর জন্য ক্ষমা প্রার্থনা করেন কেউ আবার এখান থেকে তর্জমা করেন না তাহলে নবীর কি পাপ ছিল নাকি জি না নবীর পাপ ছিল না নবী সাল্লাম ক্ষমা চাইতেন মা আয়সা সিদ্দিকা বললেন বললেন যে আমি আল্লাহর শুক্রিয়া আদায়ের জন্য আমি এটা করি ফেরেস্তারা নবী সাল্লামের জন্য ইস্তেফার করেন তোমরা নবীর উপরে দরুদ প্রেরণ করো নবীর উপরে নবীকে সালাম জানাও সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সুন্দরভাবে নবীকে সালাম জানাও আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আয়াত নাজিল হলো নবীর উপরে সাহাবাই কেরামগণ গিয়ে আয়াতের তর্জমা জিজ্ঞেস করলেন আপনার সালামা ফাকাইফা সালাতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নবী আমরা সালাম দেওয়া শিখেছি নবীকে আমরা সালাম দেই কিন্তু দরুদটা কিভাবে পড়তে ওটা শিখি নেই আল্লাহ বললেন দরুদ পড়তে দরুদ পড়ব কিভাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিলেন কুলু তোমরা বলো আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ হুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দরুদটা পড়ো এটা বুখারির দরুদ এই দরুদটাই সালাতের মধ্যে পড়া হয় এই দরুদের নাম হলো দরুদ ইব্রাহিম আল্লাহ নবী সাল্লাম বললেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলমিন এক দরুদের বিনিময়ে দশ বার তার উপরে রহমত নাজিল করেন নবীর উপরে দরুদ পড়লে আমার উপরে রহমত নাজিল হয় বাংলার সতেরো কোটি মানুষ যদি একবার করে যদি দরুদ পড়ে তাহলে এক কোটি একশো সত্তর কোটি বার রহমত নাজিল হবে এই মাটিতে শেষ হয়ে গেছে রহমত রহমতের জায়গা নাই একটু চেপে বসেন জাজাকাল্লা খায় একটু চেপে বসেন উপর থেকে ফিরে আসে জায়গা না আশারা আয়াত শিখালেন নবী নবীর উপরে আয়াত নাজিল হল দরুদ শিখালেন শেখ সাদি রাহেমাহুল্লাহ বালাগাল ওলা বেকামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বুজুর্গানে দিন লিখেছে শেখ সাদি রহমল্লাহ বালাগালোলাবে কামালিহি কাশাবাদ্দুজাবে জামালিহি হাসুনাত জামিউ খেসালিহি এইটুকু লেখে শেখ সাদি আর পারেন না পরে আর কি লিখবেন রাত্রে স্বপ্ন জগের নবী এসে শিখাই দিলেন স্বপ্নের ধর্ম বলে তারপরে দেখো সল্লু আলিহি ওয়ালিহি হুজুর সাহেব তো চা খেতেই ব্যস্ত ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল গোলা বেকামালিহি তোমরা পড়ো আমি চা খাই পড়তে লাগলো চা খেতে লাগেন হুজুর চা খায় পানি খায় আরো কত কিছু দুই ঘন্টার বক্তৃতা করে তার মধ্যে বক্তৃতার শুরুতে কুড়ি মিনিটের মোনাজাত বা দশ পনেরো মিনিট তো হয় মোনাজাত বক্তৃতার শেষে আর এক মোনাজাত মাঝখানে গল্প তারপর আবার চা খাওয়া তারপর আবার রিল্যাক্স মুড তাসলিমা শেখ সাদির রহমার কবিতার পোস্টমর্টম যদি করি তাহলে তিন জুমা লাগবে পোস্টমর্টেম করতে বালাগাল উলা বিকামালিহি নিজস্ব যোগ্যতার বলে উচ্চাসনে পুঁছলেন নবী সফলতার হিমাদ্রি শিখরে নবী পৌঁছে গেলেন বিকামালিহি বে মানে দ্বারা কাতাবতু বিল কালাম কলম দিয়ে আমি লিখেছি কলম দ্বারা লেখা হল বেকামালিহি নিজস্ব কামালিয়াতের পূর্ণতায় পৌঁছে গেলেন বালাগা মানে নিজে নিজেই পুঁছলেন বালাগা হল অকর্মক্রিয়া অকর্মক্রিয়া অকর্মক্রিয়া যেই ক্রিয়া নিজে নিজে কর্তা দ্বারা সম্পাদিত হয় কর্ম লাগে না ওটার নাম অকর্মক্রিয়া ওটাকে আরবি ভাষায় বলে ফেলে লাজেম সরি ফেলে মুতাদ্দি সরি ফেলে লাজেম ঠিক আছে ফেলে লাজেম ফেলে লাজেম ব্যবহার করতে বালাগাল কামালি আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলমিন জানেন রেসালাতটা কোথায় রাখতে হবে রেসালাত কোথায় প্রয়োগ হবে এটা আল্লাহ সিদ্ধান্ত নেন পৃথিবীর কোন মানুষের দ্বারা নয় ইলেকশন করে নবী হওয়া যায় না সিলেকশনের মাধ্যমে নবী হয় না লেখাপড়া করে নবী হওয়া যায় না কোয়ান্টাম করে নবী হওয়া যায় না হ্যাঁ কোয়ান্টাম এখন কোয়ান্টাম মেথড চালু হয়েছে এটা আবার আধুনিক শয়তানি শয়তানির আধুনিক রূপ কোয়ান্টাম মেথড এটা কোনো ধর্ম নয় সাবধান থাকতে হবে যুবকদের বালাগালোলা বেকামালিহি কাসাফাত দুজা বেজামালিহি অন্ধকার কেটে গেল যার সৌন্দর্যে নবীর সৌন্দর্যে অন্ধকার কাটেনি জনাব নবীর আদর্শে অন্ধকার কেটেছে হাসনাত জামিউ খেসালিহি তার সকল খাসলাতগুলি সৌন্দর্যমণ্ডিত সল্লু আলিহি ও আলিহি তোমরা দরুদ পড়ো নবীর উপরে আর তার পরিবারের উপরে শেখ সাদির রহমাল্লাহ কবিতা লেখে জাতিকে বললেন তোমরা দরুদ পড়ো নবীর উপরে নবীর পরিবারের উপরে তোমরা দরুদ পড়ো শেখ সাদি দরুদ পড়তে লাগাই দিয়ে দুনিয়া ত্যাগ করছে শেখ সাদি রহমুল্লাহকে ভালোবাসি কিন্তু নবীর চেয়ে বেশি ভালোবাসি না সাহাবিদের চেয়ে বেশি ভালোবাসি না কোরআন হাদিস বিরোধী কোন কথা থাকলে সেটা আমরা গ্রহণ করতে পারি না সাল্লু আলাইহি ওয়ালিহি নবীর উপরে দরুদ পড়ো শেখ সাদি বললেন শেখ সাদি দরুদ পড়ার সুযোগ পেলেন না নিজে দরুদ পড়তে বলে দিয়ে কবিতা সমাপ্ত করে দিলেন এর মধ্যে দরুদ কিন্তু না এই কবিতার মধ্যে পুরা কবিতা পড়তে বলেন সাল্লু তোমরা পড়ো তোমরা পড়ো ঠিক আছে বক্তা সাহেব বক্তি তার মঞ্চে বলছেন সল্লু আলাইহি ওয়ালিহি এই শ্রোতারা তোরা দৌড় পর আমি চা খাই শ্রোতারাও বলছে সল্লু আলাইহি ওয়ালিহি তোমরাই পড়ো আমরা না হয় নাই পড়লাম বক্তা নিবে চল্লিশ হাজার টাকা বক্তা নিবে সত্তর হাজার টাকা গত পঁচিশ তারিখে বক্তা বক্তৃতা করে আসছে ঢাকা থেকে গিয়ে বক্তা সত্তর হাজার টাকায় বক্তৃতা করলো বলছে কায় হাত এখানে বাঁধে কায় হাত এখানে বাঁধে কায় জোরে আমিন কয় কায় আস্তে আমিন কয় তোমরা এ নিয়ে ঝগড়া না করো কায় মসজিদে ঢুকছে কায় ঢোকে না এটা দেখো পরের দিন আমার মাহফিল ছিল আমার তো এত টাকা ভাড়া না আমার ভাড়া কম সত্তর হাজার টাকার বক্তা বলে গেল মসজিদে কে ঢুকেছে তাই দেখো কে কিভাবে পড়েছে যেভাবে পড়ে সেভাবে পড়ো পরের দিন আমাকে প্রশ্ন করলো তাহলে এটা ঠিক আছে কি বললাম তা তো বক্তার বক্তৃতা ঠিক আছে তবে নবীর হাদিসটা কি হলো তিন তিনবার যে নবী একজন সাহাবিকে বললেন তুমি সালাদ পর নেই আবার পর তো নবী তো বললেন না যে কায় মসজিদে ঢুকেছে মসজিদে আসতে দাও নবী তো মসজিদে আসা সাহাবিকে তিনবার পড়ালেন সালাত নবী তো তা বললেন না তাহলে নবীর চেয়ে বেশি বুদ্ধিমান হলে চলবে না সত্তর হাজার টাকা নিয়ে চলে আসলো রাস্তা শ্রমিক ভ্যানের ড্রাইভার রিক্সাওয়ালা কুলি মজুর তাদের কাছ থেকে ভিক্ষে করে টাকা জমা করা হলো সেই টাকার সত্তর হাজার টাকা বক্তা নিয়ে চলে আসলো বক্তা জাহেলিয়াত প্রচার করে চলে আসলো আর বলে আসলো কি ছাব্বিশ সালের মধ্যে ইমাম মাহাদি আসবেন এবার যদি আমরা বলি যে ছাব্বিশ সালের মধ্যে ইমাম মাহাদি না আসলে এদেশের জনগণ যদি এই সমস্ত বক্তার গলায় গামছা লাগায় ঠেকাবার কিছু আছে বলবেন যে ভাষাটা তো খারাপ হয়ে গেল ভাষা তো খারাপ হলো বুঝলাম কোন স্পর্ধায় কথা বলে ছাব্বিশ সালের মধ্যে ইমাম মাহাদি আসবেন ইমাম মাহাদি তাকে কি করেছে সৌদি সরকার বন্দি করে রেখেছে বলছি যেই মাহাদি বন্দি থাকে সেই মাহাদি দরকার নাই আমাদের জন্য সেই মাহাদি দরকার যে ইমাম মাহাদি তাম পৃথিবীর সমস্ত কালেমকে দমন করে ইসলামী রাষ্ট্র কায়েম করবে জুলুম থাকবে না যারা জালেম আসল সতর্ক হয়ে যাও নবীর প্রেমে গদগদ চিত্ত নবীকে গালি দেওয়া হয় সরকারি লোককে গালি দিলে তার মোবাইল হ্যাক হয় না নবীকে গালি দিলে তারটা হ্যাক হয় কেন যদি মোবাইল হ্যাক হয়েই থাকে হ্যাকারকে খুঁজে বের করুন হ্যাকারকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন দুনিয়াতেও বিপদগ্রস্ত হবেন আখেরাতেও বিপদগ্রস্ত হবেন দুনিয়াতে বিপদগ্রস্ত আমরা করতে যাব না কারণ আমরা রাস্তা ভাঙচুর হরতাল অবরোধ এগুলি করি না কিন্তু আল্লাহর গজবে নিপতিত হবেন ভালো করে শুনে রাখেন শরীয়তের মাসলা ওলামায় কেরামগন বলছেন আল্লাহকে যদি কেউ গালি দেয় আর সে যদি ক্ষমা চায় রাষ্ট্রপতি ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারে কেন আল্লাহকে গালি দিলে ওই লোকের আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ আছে আল্লাহ হলেন হাইয়ুল কাইয়ুম আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেয় তো আমরা ঠেকাবার পারবো না আল্লাহকে কে গালি দিলে তার মাফ চাওয়ার সুযোগ আছে কিন্তু নবীকে যদি কেউ গালি দেয় তার মাফ চাওয়ার সুযোগ নাই কেন নাই নবী সালাম বেঁচে নাই নবী সালাম যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো বা বলতে পারতাম নবীর কাছে মাপ চাও নবী মাপ দিলে দিয়ে দিত কিন্তু নবী সালাম বেঁচে নাই যার ফলে তার মা পাওয়ার সুযোগ দুনিয়াতে কোথাও নাই নবী সাল্লাহ সাল্লামকে মহব্বতের পরাকাষ্ঠা দেখিয়ে জিলাপি খাওয়ার ধর্ম পালন করছে এক শ্রেণীর লোক নবীর প্রেমে গদগদ চিত্ত আর সেখানেই মুসলমানদের বুকের উপর দাঁড়িয়ে নবীকে গালাগালি করা হচ্ছে তার কোনো প্রতিকার নেই প্রতিকারের পথ যেটা আপনারা বেছে নিয়েছেন এটা আর এক জাহেলিয়াত যা পারেন তাই বলবেন কালকে ফেসবুকে কেন অমুসলিমেরা এগুলি করবে আর তোমরা মুসলমানরা মারামারি করে মরবে প্রতিকার যে যে অন্যায় করেছে স্মারকলিপি দাও সরকারকে স্মারকলিপি দেওয়া লাগবে সরকার কি মুমিন নয় মুসলিম নন তাদের কি ইমানই তাগাদা নাই আছে তাহলে সরকারের দায়িত্ব পালন করবেন তারপরে আপনি দাবি করতে পারবেন দাবি করার পরে সে যদি বিচার না করে আল্লাহর আদালতে জবাবদিহি তাকেই করতে হবে রাস্তা ঘিরে মারামারি শুরু হয়ে গেল ভাঙচুর শুরু হল যখন আপনি মিছিল ডাকবেন তখন আপনার মিছিলে কি আপনার লোকই আসবে একজন ইহুদিন আসারা যদি আপনার মিছিলে ঢুকে পড়ে একজন কাফের বেদিন একজন অমুসলিম যদি ঢোকে আপনার টুপি পাঞ্জাবি পরে সেই অমুসলিম এসে দুর্ঘটনা ঘটাবে এই মিছিলের দায়ভার যত কিছু ঘটবে সব আপনাকে নিতে হবে তাহলে কত বড় ভয়ানক জিনিস এটা এবার মিছিল হল মিছিলের মধ্যে সব মানুষ তো সমান নয় কিছু মানুষ হয়তো ভাঙচুর করলো বা কিছু করলো যখনই দশজন লোক একসাথে জমা হবে উত্তেজিত হবে নবীর প্রেমে অতিরঞ্জিত হয়ে একটা দুর্ঘটনা বা একটা সহিংসত বা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এটাই স্বাভাবিক এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য যখন পুলিশ নিয়ন্ত্রণ করে বাধা দেওয়ার চেষ্টা করল এবার পুলিশ গুলি ছুড়ল জনগণ মারা গেল পুলিশ পাবলিকের পিটনিতে আহত হল মুসলমান মার খেল পুলিশ মুসলমান মার খেল মুসল্লি আর যারা করেছিল তারা আড়ালে হাতে তালি দিল আর বুঝলো যে আমরা খুব সুন্দরভাবেই কাজ করতেছি আমরা একটু করে মধু ভরায় দেব আর ওরা ওরা মারামারি করে মরবে তাহলে অন্যায়ের প্রতিবাদেরও বিদ্যা অন্যায় প্রতিবাদেরও নিয়ম রসুল্লাহ সাল্লাম শিখিয়ে গেছেন আসছে বারোই রবিউল আওয়াল তৎপ্রাসঙ্গিক যত মিলাদ অনুষ্ঠান নবী দিবস যত কিছু যা কিছুই করা হোক না কেন শরীয়তের অনুমোদন নাই নবী সাল্লাহ সাল্লামের জীবনী আলোচনা এবং তার জীবনী থেকে শিক্ষণীয় আলোচনা আমরা পরবর্তী খোদ্বায় জানাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন